يا رجائي يا رجائي يا رجائي يا رجائي يا رجائي বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশের একজন বিখ্যাত সাংবাদিকের একটি বক্তব্য একটি টকশোতে দেওয়া হয়েছিল ইউটিউবে এটা বারবার দেখা যাচ্ছে তিনি সেখানে এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো বাংলাদেশের আলেম সমাজকে তো অবশ্যই ধর্মপ্রাণ মুসলমানদেরকেও একটু অন্যভাবে স্পর্শ করেছে শুরুতেই তার বক্তব্য দেখে আসা যাক শুনে আসা যাক এই প্রথম তাও দেখলাম যে পুলিশ একটি উদ্যোগ নিয়েছে আলেমদের আলেমদের ডেকে নিয়ে ধর্মীয় এটা কিন্তু পৃথিবীর বহু দেশে আছে যে বিশেষ করে আমি সর্বশেষ ইজিপ্টে এটা চালু হয়েছে খুদবায় আপনি কি পড়বেন এটা প্রতি শুক্রবার প্রেসক্রাইব করে দেওয়া হয় আমিরাত টামিরাতে আগে থেকে ছিল মধ্যপ্রাচ্যের অনেক দেশে আগে থেকে ছিল কিন্তু আমাদের এখানে আপনি এই যে আলেমরা যে খুদ্ভাই যে বলেন যা বলেন এটা অত্যন্ত মানে মানে ভয়ঙ্কর মাঝে মাঝে এমন এমন কথাবার্তা উঠে আসে যেগুলোতে এক ধরনের বিদ্বেষ বিদ্বেষ ছড়ায় তিনি এখানে মোটা দাগে দুইটি শব্দ উচ্চারণ করেছেন আমরা সে দুটি শব্দ নিয়ে অল্প কয়েকটি কথা পেশ করার চেষ্টা করব বিনয়ের সঙ্গে তিনি প্রথমত বলেছেন যে বাংলাদেশে মসজিদগুলোতে জুমার আগে ইমাম সাহেবরা ভয়ঙ্কর আলেম সাহেবরা ভয়ঙ্কর কথা বলেন আর আলোচনার শেষ দিকে অন্য আরেকজন খেই ধরিয়ে দেওয়ায় তিনি বলেছেন তাদের বক্তব্য বিদ্বেষপূর্ণ হয় আমি অনুরোধ করব এবং জানতে চাইব বাংলাদেশের কোন একটি মসজিদ শহর কিংবা গ্রামের এটা কি প্রমাণ করা সম্ভব বের করা সম্ভব যে যেখানে ইমাম সাহেবরা জুমার আগে আসলে ভয়ঙ্কর কিংবা বিদ্বেষপূর্ণ কথা বলেন তিনি আসলে কোন দিকে ইঙ্গিত করতে চাচ্ছেন আমরা যতটুকু জানি জুমার আগে যে আলোচনা বাংলা ইমাম সাহেবরা করেন সেখানে ইসলাম ধর্মীয় বিভিন্ন বিধিবিধান সৌন্দর্য ইতিহাস আদর্শ বিভিন্ন সময় বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে ঘটনার প্রেক্ষাপটে তারা তুলে ধরেন তবে একটি বিষয়ের দিকে কোনো কোনো মানুষের দৃষ্টি অনেক সময় আকর্ষিত হয় সেই একটি বা দুটি বিষয়ের একটি হচ্ছে সারা দুনিয়ার যে কোনো জায়গায় যখন কোন মুসলমানদের কোন জনপদে নির্যাতন হয় আঘাত হয় হামলা হয় মুসলমান কষ্ট পেতে থাকে মসজিদে জুমার দিন ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে দোয়া করেন সহানুভূতি জানান রসুল করিম সাল্লাহ আলাইসলাম উম্মার যে চেতনা রসুলের হাদিসে ধ্বনিত হয়েছে সেই উম্মা চেতনার এটা একটা বড় ধরনের দায়িত্ব যে দুনিয়ার যে কোনো প্রান্তের নিগৃহীত মুসলমানের জন্য যে কোনো প্রান্তের মুসলমানই দোয়া করবে সহানুভূতি প্রকাশ করবে ইমাম সাহেবরা সর্বোচ্চ এতটুকু করেন নিয়মতান্ত্রিক পন্থায় কোনো উস্কানি না দিয়ে আরেকটা হচ্ছে বিভিন্ন সময়ে তারা ঘটনার প্রেক্ষাপট সামনে নিয়ে এসে মুসলমানদের ইসলাম ধর্মের অনুসারী স্বাতন্ত্রপূর্ণ জীবনের কথা বলেন অন্য কোন ধর্মের সঙ্গে যেন তাদের কোনো অনুষ্ঠান তাদের কোনো জীবনাচার তাদের পোশাক তাদের চালচলন মিলে না যায় তারা যেন অন্য ধর্মের প্রতীক বৈশিষ্ট্য ধর্মীয় চিহ্ন গ্রহণ না করেন সে কথাগুলোই ইমাম সাহেবরা অনেক সময় স্পষ্ট করে বলেন রসুল করিম সাল্লাহ আলী হোসাল্লামের হাদিসে এ বিষয়ে তো বারবার অনুপ্রাণিত করা হয়েছে এজন্যই কেউ কেউ যদি মনেও করেন যে ইমাম সাহেব তো আসলে মুসলমানদেরকে একটি সীমিত জীবনের কথা বলছেন অথবা ইমাম সাহেব তো নিগৃহীত মুসলমানদের জন্য তার মসজিদে আলাদা একটা সহানুভূতির পরিবেশ নির্মাণ করার চেষ্টা করছেন এটা অভিযোগকারীরা বাঁকা চোখে অভিযোগ তুলতেই পারেন কিন্তু উম্মা চেতনা থেকে ইসলামের আদর্শের অবস্থান থেকে এর বাইরে একজন আলেম এবং একজন খতিবের যাওয়ার তো আসলে সুযোগ নেই আমরা আপনাকে মনে করিয়ে দিতে পারি এবং সারা দেশবাসীর সামনে পেশ করতে পারি যে বাংলাদেশের কোন আলেম তিনি রাজনীতি করুন অথবা রাজনীতি না করুন মসজিদের বাইরে কিংবা ভেতরে কখনোই অন্য কোন ধর্মের অনুসারীদের দিকে বাঁকা আঙুল তুলে কথা বলেননি যে তারা এদেশে থাকতে পারবে না তারা এই করতে পারবে না তারা ওই করতে পারবে না কোন বিদ্দিষ্ট কোন বক্তব্য তারা দেননি যেরকম আমরা বাংলাদেশের সবচেয়ে পাশের সবচেয়ে বড় রাষ্ট্রটির অনেক বড় বড় সংগঠনের নেতাদেরকে বক্তব্য দিতে দেখেছি গত দু এক বছর বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এরকম আর এসব দলের নেতারা গোমাংস ইস্যু নিয়ে এবং আরো কিছু বিষয় নিয়ে ভারতে মুসলমানরা থাকতে পারবে না এই করতে পারবে না ওই করতে পারবে না আমরা গত দুই তিন বছর গণমাধ্যমে তাদের বিভিন্ন রকমের উৎকট সাম্প্রদায়িকতাপূর্ণ বিশ্রী বিশ্রী বক্তব্য আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে এখনো পর্যন্ত ছোট বা বড় কোন ইসলামপন্থী আলেম কিংবা মনীষী এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন কেউ বলতে পারবে না আমি দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে জনাব সাংবাদিক যিনি কথা বলেছেন তার নাম হচ্ছে শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক তার খ্যাতি রয়েছে সাংবাদিকতার জগতে তিনি ভিন্ন ধর্মের একজন মানুষ আমি খুব বিনয়ের সঙ্গে তার কাছে যেটা জানতে চাইব আপনি কয়টি মসজিদের ভেতরে ইমাম সাহেব ভয়ঙ্কর কথা বলেছেন বলে নিজস্বভাবে অভিজ্ঞতা অর্জন করেছেন যদি না করে থাকেন তাহলে বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় অনুসৃত মানুষ যারা আলেম সমাজ জুমার আগে মসজিদে তারা ভয়ঙ্কর কথা বলেন বিদ্বেষপূর্ণ কথা বলেন এরকম বাক্য একটি প্রকাশ্য টকশুতে আপনার মুখে উচ্চারণ করা কতটা শুভন কতটা স্বাভাবিক কতটা শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সহায়ক হতে পারে আপনি এটা বিবেচনা করবেন আপনারা তো উগ্রতার বিরুদ্ধেই কথা বলতে চান চরম পন্থার বিরুদ্ধেই কথা বলার জন্য টকশুতে সমবেত হয়েছেন আপনার এই বক্তব্যটি আসলে কি কোনো একভাবে চরমপন্থাকে উৎসাহিত করার মতো হল না আপনার এই বক্তব্যটি কি একপাক্ষিক আঙুল তাক করার মতো অভিযোগ সৃষ্টি করার মতো হয়ে গেল না আমি জনাব সাংবাদিক সাহেবের কাছে তৃতীয় যে কথাটি পেশ করব সেটি হচ্ছে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ ইসলামী মানুষ আলেম সমাজ এমনিতেই মুসলিম পরিচয় বহনকারী বা নামধারী এক শ্রেণীর মুষ্টিমেয় নাস্তিক্যবাদী আক্রমণকারী লোকজনের আক্রমণাত্মক বক্তব্য এবং তাচ্ছিল্যপূর্ণ বক্তব্যে মুসলমানরা এমনিতেই তো ক্লান্ত হয়ে আছেন আপনি সেই সারিতে কেন যোগ দিচ্ছেন আপনি কি সচেতনভাবে বাংলাদেশের ইসলাম বিদ্বেষী নামধারী মুসলিমদের সঙ্গে নিজেকে দাঁড় করাতে চান এর ফলাফল আসলে কি এটা কি ভালো কোনো সিদ্ধান্ত ভালো কোনো পরিস্থিতি ভালো কোনো বিশ্লেষণ ভালো কোনো অবস্থান তৈরিতে সহায়ক হবে আমি সর্বশেষ আপনার কাছে অনুরোধ করব আসুন আমরা একটি শান্তিপূর্ণ সহাবস্থান সুন্দর সহিষ্ণুতার পরিবেশে বাস করতে পারি এই পরিবেশটাকে উৎসাহিত করুন সচেতনভাবে কিংবা অসচেতনভাবে এমন কোন শব্দ প্রয়োগ আপনি করবেন না এমন কোন বক্তব্য দেবেন না এমন কোন পদক্ষেপ রাখবেন না যে কারণে এই পরিবেশটা নষ্ট হতে পারে আমি বলবো না আপনি এ ধরনের শব্দ প্রয়োগ করে আপনি সীমা লঙ্ঘন করেছেন আমি বলবো না আপনি উস্কানি দিয়েছেন আমি বলবো না আপনি ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছেন আমি বলবো আপনার এই বক্তব্য শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সংগতিপূর্ণ নয় আপনার এই বক্তব্য আপনার এই অবস্থান এবং আপনার এই বিশ্লেষণ পারস্পরিক সুন্দর সমঝোতাপূর্ণ পরিবেশের জন্য একটা বিঘ্নতার সৃষ্টি করার উপলক্ষ তৈরি করতে পারে আল্লাহ তালা আমাদেরকে শান্তির সঙ্গে দেশে চলার তৌফিক দান করুন বসবাস করার তৌফিক দান করুন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন إليك أنت صباحي مصفد بمسايا فاسكب ضياءك إني ظمآن ضل صدايا